শাহজালালির শাহ মখদুমের শাহ পরানের বাংলাদেশ শাহজালালির শাহ মখদুমের শাহ পরানের বাংলাদেশ শাহজালালের শাহ মখদুমের শাহ পরানের বাংলাদেশ শহীদ গাজী ওলি আল্লাহর শহীদ গাজী ওলি আল্লাহর ভূমি বাংলাদেশ পূর্ণ ভূমি বাংলাদেশ শাহজালালের শাহ মখদুমের শাহ পরানের জালালের শাহমক দুমে শাহরানের বাংলাদেশ এই মাটিতে জন্মেছে ভাই কত জ্ঞানী গুণী এই দেশেতে লড়েছে ভাই কত বীর সেনানি এই মাটিতে জন্মেছে ভাই কত জ্ঞানী গুণী এই দেশেতে লড়েছে ভাই কত বীর সেনানি তারা দেয়নি কুমান দিয়েছে প্রাণ এই তোমার দিয়েছে প্রাণ মুক্ত স্বাধীন রাতে দেশ মুক্ত স্বাধীন রাতে দেশ শাহজালালের শামত দুমের শাহপরালের বাংলাদেশ শাহজালালের শামত দুমের শাহপরালের বাংলাদেশ হাজি শরীয়তুল্লার সংগ্রামের ঘোষণা ইতুমির বাজে কেল্লা বিপ্লবী চেতনা হাজি শরীয়তুল্লার চেতনা বিধুমির পাশে কেল্লা বিপ্লবী চেতনা হজরত খান জাহান আলী তীরবাগে সাউলিয়া শাহজালালের তলোয়ার ভাই জালিমের খুনিয়া হজরত খান জাহান আলী তীরবাগে সাউলিয়া শাহজালালের তলোয়ার ভাই জালিমের খুনিয়া তারা লড়েছে ভাই আকা তবে ঘুরতে সোনার বাংলাদেশ ঘুরতে সোনার বাংলাদেশ শাহজালালের শাহমত দুমে শাহপরানের বাংলাদেশ শাহজালালের শাহমত দুমে শাহপরানের বাংলাদেশ শহীদ গাজী ওলি আল্লাহ শহীদ গাজী ওলি আল্লাহ পূর্ণ ভূমি বাংলাদেশ পূর্ণ ভূমি বাংলাদেশ শাহজালালের শাহমত দুমে বাংলাদেশ শাহজালালের শামক দুমের শাহরানের বাংলাদেশ শাহজালালের শামক দুমের শাহরানের বাংলাদেশ শাহজালালের শামক দুমের শাহরানের বাংলাদেশ